ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি উমর রদিল্লাহ তাল্লাহ্নকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছেন যে আমি নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলতে শুনেছি তোমরা আমার প্রশংসা করতে গিয়ে বাড়াবাড়ি করো না যেমন ঈসা ইবনু মরিয়াম আলাহিসাল্লাম সম্পর্কে খ্রিস্টানরা বাড়াবাড়ি করেছিল আমি তার বান্দা তাই তোমরা বলবে আল্লাহর বান্দা ও তার রসুল